ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া আর কি জবাব দিবারে তুমি কি জবাব দিবারে তুমি কঠিন হাসরে গিয়া ওই হাসর গিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া আর কি জবাব দিবারে তুমি কি জবাব দিবারে তুমি ওই হাসর গিয়া কঠিনই হাসরে গিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া হবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া রঙে রঙে রং লাগাইয়া করছো কারে স্নেহ মায়া রঙে রঙে রং লাগাইয়া করছো কারে স্নেহ মায়া আপন জনরা সবাই তো মায়া আপন জনরা সবাই তোমায় বিদায় দেবে কাফন দিয়া বিদায় দেবে কাফন দিয়া হবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া মরণ শরণ হইলে মনে কাঁদবে যে মন ক্ষণে ক্ষণে মরণ স্মরণ হইলে মনে কাঁদবে যে মন ক্ষণে ক্ষণে দরদি নাই এই সংসারে দরদি নাই এই সংসারে কারে যাইবা সাথে নিয়া তুমি কারে যাইবা সাথে নিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া ভবে আইসা কইরা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া ঘোর নিদানে মাটির ঘরে থাকতে হবে জনম ভরে ঘোর নিদানে মাটির ঘরে থাকতে হবে জনম ভোরে কেমন করে দিবা হিসাব কেমন করে দিবা হিসাব দেখছ নি মন ভাবিয়া তুমি দেখছো নি মন ভাবিয়া হবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া হবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া আরে কি জবাব দিবারে তুমি কি জবাব দিবারে তুমি কঠিন হাসরে গিয়া কঠিন ওই হাসরে গিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া ভবে আইসা ফুর্তি কইরা খাইলা দাইলা মন দিয়া